সেনা কল্যাণ সংস্থা আমরা পাকিস্তান সেনাবাহিনী থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছি কারণ পাকিস্তানে এই ধরনের সংস্থা ছিল এবং যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন বাংলাদেশ সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে এবং সেখানে একটা যুক্তি ছিল যে পৃথিবীর সব দেশেই যারা অবসরপ্রাপ্ত সৈনিক তাদের কল্যাণের জন্য সরকার থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তো সেই যুক্তিতে এবং পাকিস্তানে এ ধরনের প্রতিষ্ঠান ছিল এই যুক্তিতে সেনা কল্যাণ সংস্থা নিয়ে এদের যাত্রা শুরু হয় এবং পরবর্তীকালে এটা অনেক আরও সম্প্রসারিত হয়েছে সেই সেনা কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্যটা ছিল যে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পরিবার এবং তাদের কল্যাণের জন্য কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তাদের ব্যবসায়িক একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই ব্যবসায়িক আকাঙ্ক্ষাটা তৈরি হওয়ার পেছনে কি কারণ বলে মনে হচ্ছে কারণ এখন দেখা যাচ্ছে যে তারা একটা দুটো ব্যবসায় নিজেদেরকে সীমাবদ্ধ রাখছে না ব্যবসার যতগুলো সম্ভাবনাময় ক্ষেত্র আছে সবগুলোতেই তারা একটা না একটা প্রকল্প হাতে নিয়ে এগোনোর চেষ্টা করছে ব্যবসায়িক আগ্রহ সৃষ্টির যুক্তি হিসাবে তারা যেটা বলে থাকে যে তাদের আরও অর্থের প্রয়োজন সৈনিকদের কল্যাণের জন্য এবং লাভ করে সেই অর্থের ব্যবস্থা করা হবে সেই যুক্তিতে এই ধরনের বিনিয়োগ করা হয় তবে যেটা দেখা গেছে সেটা হলো যে এটা অনেক বেশি সম্প্রসারিত হয়ে গেছে এবং সম্প্রসারিত হওয়ার ফলে যে সেনাবাহিনীর দায়িত্ব এটা অনেক বেড়ে গেছে তো এই দায়িত্ব গ্রহণ করার তাদের কতটুক পর্যন্ত যুক্তিযুক্ত হবে সে সম্পর্কে কোনো পরীক্ষা নিরীক্ষা কিংবা চিন্তাভাবনা হয়নি সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বা সেনাবাহিনীর সদস্যদের অবসর গ্রহণের পরে তাদের কল্যাণের বিষয়টি যেভাবে বিবেচিত হচ্ছে সরকারি কর্মচারীদের থেকে কি তারা আলাদা কেন এভাবে আলাদা করে বিবেচনার প্রশ্ন আসছে কারণ সরকারের কর্মচারীরাও তো অবসর পাওয়ার পরে একই ধরনের কল্যাণের প্রশ্ন আসে সরকারি কর্মচারীদের একটা কল্যাণ তহবিল আছে সেখানে সরকারি কর্মচারীরা কিছুটা চাঁদা দেন এবং সরকার থেকে ওখানে তাদেরকে অনুদান দেওয়া হয় তো তাতে তাদের এখন বেশ কিছু আমার যতটুকু মনে হয় একশো কোটি টাকার বেশি ওদের কাছে জমা হয়েছে এবং তারা সম্ভবত একটা বড় বাড়ি তৈরি করছে ভাড়া দেওয়ার জন্য তো এই ধরনের কাজকর্ম গ্রহণ করছে কিন্তু সরকারের বেসরকারি কর্মচারীদের জন্য কিছু কিছু ব্যবস্থা এরকম আছে তারপরে রিটায়ার্ড অফিসার্স ওয়েলফেয়ারের জন্য সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় সেটার পরিমাণ অত্যন্ত কম তবে সেনাবাহিনীতে যে স্কেলে দেওয়া হয় সেই স্কেলের তুলনায় বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা অত্যন্ত নগণ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধা বা ভাতা পাওয়ার বিধান আইনে রয়েছে সেনাবাহিনী তো তার থেকে ব্যতিক্রম নয় সেনাবাহিনী তো নিশ্চয়ই একই ধরনের সুযোগ সুবিধার পাওয়ার অধিকারী আইনগতভাবে অবশ্যই একই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী তবে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মহাযুদ্ধ এবং যুদ্ধের পরে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সেনাবাহিনীর সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধা বিভিন্ন দেশে দেওয়া হয় এবং সেই নজির দেখিয়েই পাকিস্তানে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং পাকিস্তানের নজির দেখিয়ে বাংলাদেশে ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশে এইটা সেনাবাহিনী এই যে বিভিন্ন ব্যবসায়িক প্রকল্প পরিচালনা করছে সেটার স্বচ্ছতা জবাবদিহিতার ব্যবস্থা কি সন্তোষজনক বলে মনে হয় বা আদৌ আছে কি আমার মনে হয় যে এই যেভাবে পরিচালিত হচ্ছে তার স্বচ্ছতা নিশ্চিত করার কোনো প্রক্রিয়া এখনো প্রতিষ্ঠিত হয়নি কারণ এগুলো মোটামুটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে এগুলো সম্পর্কে অর্থ মন্ত্রণালয় কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে অথবা সংসদীয় কমিটি কর্তৃক কোনো শুনানি অথবা কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না তো বলা হয়ে থাকে যে এসব প্রতিষ্ঠান থেকে যে লাভ হয় সেটা অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য ব্যয় করা হচ্ছে কিন্তু লাভ হওয়াটাই বড় কথা না কত বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগের তুলনায় কত লাভ হয়েছে সেই বিষয়টি দেখার দরকার রয়েছে তো আমাদের দেশে আমরা যখন একটি প্রতিষ্ঠানকে টাকা দেই এবং যে সম্পদ দেই সেই সম্পদ কিন্তু বিবেচনায় নেওয়া হয় না বিলেতে রিসোর্স অ্যাকাউন্টিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং সেখানে কিন্তু যে সম্পদ দেওয়া হয় সে সম্পদের উপরে কি লাভ লোকসান হচ্ছে হচ্ছে সেটা বিবেচনা করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোথায় কত সরকারের মোট ব্যয় হয়েছে এবং কি সম্পদ সেখানে সৃষ্টি করা হয়েছে সে সম্বন্ধে কোনো ধারণা পাই না এবং লাভ লোকসান সম্বন্ধেও আপনার স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না এছাড়া এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি সরকারের তরফ থেকে বিশেষ সুবিধা দেওয়া হয় যেমন আয়কর অব্যাহতি দেওয়া হয়েছিল আপনি যখন অর্থ সচিব ছিলেন সে সময় আপনার স্বাক্ষরিত ইয়েতেই দেখা যাচ্ছে যে সাতটি প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থার তারা আয়কর অব্যাহতি পেয়েছিলেন এবং সেই আয়কর অব্যাহতি তারা প্রায় দশ বছর ধরে পেয়ে এসেছেন ফলে ওই একই ধরনের ব্যবসা অন্য যারা করেছেন তাদের সাথে কোনো ধরনের অসম আচরণ করলো না রাষ্ট্র এই ধরনের সুবিধা দেওয়ার ফল মাধ্যমে আমি আমার মনে হয় না যে আয়করের জন্য কোনো অসম আচরণ করা হয়েছে কারণ আয়করের যে টাকা সেনা কল্যাণ সংস্থা দেয় না সে টাকা কিন্তু অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণের জন্য ব্যয় করে নিজেদের জন্য ব্যয় করতে পারে না কিন্তু যা বেসরকারি খাতে যদি কেউ এ ধরনের কর সুবিধা পেত তাহলে তার সম্পদ আরও বাড়ত তো যে কারণে আমাদের দেশে ধনী দরিদ্রের বৈষম্য আরও বেড়ে যাবে যদি ওই ধরনের সুবিধা বেসরকারি খাতকে দেওয়া হয় কিন্তু যেহেতু এটা কল্যাণমূলক খাত এবং কল্যাণমূলক কাজে তারা অর্থ ব্যয় করে থাকে সেই জন্য আয়করের রেয়াত দিলে পরে সেখানে আমার মনে হয় না যে বৈষম্যের সৃষ্টি করা হবে কিন্তু অবশ্যই যদি ভ্যাট কিংবা শুল্কের ক্ষেত্রে করের হারের রেয়াত করা হয় অথবা শুল্ক মকুব করে দেওয়া হয় তাহলে সেখানে বেসরকারি খাতের সাথে অসম প্রতিযোগিতা প্রবর্তন করা হবে এ ধরনের শুল্ক অব্যাহতির ঘটনা তো ঘটেছে আমার ঠিক খেয়াল নেই এরকম হয়েছে কি না কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় না সকলকে লেভেল প্লেয়িং ফিল্ডে কাজ করতে দেওয়া উচিত অর্থাৎ প্রতিযোগিতায় যদি কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় তাহলে বেসরকারি খাত ওই সমস্ত জায়গায় এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে পারবে না ধরুন এই যে পাসপোর্ট দেবার ক্ষেত্রে যে টাকা জমা নেওয়া এবং পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া একটি ব্যাংককে সংযুক্ত করা হয়েছে অন্যান্য ব্যাংককে না দিয়ে শুধুমাত্র সেনাবাহিনী পরিচালিত যে ব্যাংক সেনাবাহিনী আর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত যে ব্যাংক সেই ব্যাংককে দেওয়া হয়েছে এতে করে কি অন্য ব্যাংকগুলো একটা সম্ভাব্য ব্যবসার সুযোগ থেকে বঞ্চিত হলো না অবশ্যই বঞ্চিত হয়েছে এবং সরকারের যে প্রকিউরমেন্ট গাইডলাইন আছে তাতে এই ধরনের ক্ষেত্রে টেন্ডার হওয়া উচিত ছিল ওপেন টেন্ডার এবং ওপেন টেন্ডারের ভিত্তিতে যেখানে সবচেয়ে সস্তায় কাজটা ভালোভাবে করা যায় সেটা করাই বাঞ্ছনীয় বলে মনে হয় তবে অনেক সময় সরকার তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য হয়তো বিশেষ কোনো প্রতিষ্ঠানকে অনুরোধ করতে পারেন কিন্তু এটা স্থায়ী ব্যবস্থা হতে পারে না এটা হয়তো অস্থায়ী ব্যবস্থা হিসাবে কখনো সরকার গ্রহণ করতে পারে কিন্তু স্থায়ী ব্যবস্থা হলো যে ওপেন টেন্ডারের মাধ্যমে এগুলো করতে হবে তো তাহলে সরকারি প্রতিষ্ঠান ধরুন এই যে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এটি গত আট বছর ন বছর ধরে সেনাবাহিনী পরিচালনা করছে এমনকি সেনা কল্যাণ সংস্থাও নয় বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টও নয় সেনাবাহিনীকে দিয়ে সরকার পরিচালনা করাচ্ছে এই ধরনের প্রকল্প সরকারি মালিকানাধীন সেটা সেনাবাহিনীকে দিয়ে পরিচালনা করানোর ক্ষেত্রে ঝুঁকি বা বা সুবিধাই বা কি যেমন ধরেন খুলনা শিপইয়ার্ড নেভি পরিচালনা করছে এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি সেনাবাহিনী পরিচালনা করছে আসলে এদেরকে আলাদা সত্তা হিসাবে তাদের পরিচালনার মধ্যে আপনার অনেক অসুবিধা রয়েছে কারণ এদের বহু বাণিজ্যিক ঝুঁকি আছে এবং তাদের অনেক কন্টিনজেন্ট লায়াবিলিটিস থাকতে পারে তো সেগুলো তো সরকারি প্রতিষ্ঠানের সেনাবাহিনী কিংবা আর্মির হিসাবে অন্তর্ভুক্ত হওয়া সঠিক হবে না তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আলাদা করে কোম্পানি হিসাবে ওদেরকে আলাদাভাবে পরিচালনা করা দরকার এবং এসব প্রতিষ্ঠানকে তাদের পরিচালনায় তখনই দেওয়া উচিত হবে যদি শুধুমাত্র তারা তাদের সামরিক প্রয়োজনে এগুলি ব্যবহৃত হয় তখন তার পক্ষে যুক্তি দেওয়া যেতে পারে কিন্তু সামরিক প্রয়োজনের বাইরে অন্য প্রয়োজনে ব্যবহৃত হলে পরে সেখানে দেখতে হবে যে সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার কিভাবে করা যায় তো সেগুলো বিচার বিবেচনা করা হয়েছে বলে আমার মনে হয় না সেগুলো বিচার বিবেচনা করার জন্য বা সেই বিচার বিশ্লেষণের সুযোগ কি আছে কারণ কোনো ধরনের তথ্য তো জানা যায় না এসব বিষয়ে না এই ধরনের এই তো এই ধরনের সিদ্ধান্ত এত উচ্চ পর্যায়ে হয়ে থাকে যে এগুলোর বিস্তারিত বিচার বিশ্লেষণ হয় বলে মনে হয় না সহজ ভাষায় বলতে গেলে এগুলোকে রাজনৈতিক সিদ্ধান্তই বলা যেতে পারে রাজনৈতিক সিদ্ধান্ত বলতে রাজনীতিকরা কোন পর্যায়ে এটা সিদ্ধান্ত নিয়ে থাকে উচ্চ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যখন সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমান বাহিনী থেকে সরকারের কোনো কিছু চাওয়া হয় তখন অনেক সময় সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত দেওয়া হয় যে এই এই সম্পদগুলো তাদেরকে দিতে হবে কাজেই যখন সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয় তারপরে এগুলির আর বিচার বিশ্লেষণের খুব একটা সুযোগ সুবিধা থাকে না কে যে সমস্ত সম্পদ বা বিনিয়োগ হিসাবে দেওয়া হয়েছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান করার জন্য সেটা যথাযথভাবে কাজে লাগছে কিনা সেটার অডিটিং বা সেটা নিরীক্ষা কিভাবে হচ্ছে সেটা নিরীক্ষা হচ্ছে না যেমন ধরেন সাভারে মিলিটারি ডেইরি ফার্ম আছে এখন সাভারের মিলিটারি ডেইরি ফার্মে সরকারের কত ব্যয় হচ্ছে আর কত আয় হচ্ছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে সাভারে মিলিটারি ডেইরি ফার্মের জন্য যে জায়গা দেওয়া আছে সে জায়গার অনেক দাম হবে কাজেই সরকারের কিন্তু বিরাট সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে এবং যখন এগুলোর লাভ লোকসানের হিসাব করতে হবে তখন দেখতে হবে যে সরকারের মোট বিনিয়োগ কত এবং তার কোনো রিটার্ন পাওয়া যাচ্ছে কি না তো এই ধরনের কোনো ব্যবস্থা নাই আর্মির নেভি এয়ারফোর্স এদের প্রত্যেকেরই এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত কারণ এগুলো যে তাদেরই পরিচালনা করতে হবে এক সময় ছিল যখন ঔপনিবেশিক আমলে এরকম ডেইরি ফার্ম কিংবা আপনার ঘোরার জন্য বিশেষ ব্যবস্থা এই ধরনের অনেক কিছু সেনাবাহিনীর ছিল কিন্তু এখনকার প্রেক্ষিতে ডেইরি ফার্ম ছাড়াও দুধ সংগ্রহ করা সম্ভব কাজেই এই প্রেক্ষিতে এইসব প্রতিষ্ঠানগুলি সম্পর্কেও আমার মনে হয় চিন্তা ভাবনা করার দরকার আছে যে এবং প্রতিনিয়ত পরীক্ষা করে দেখা উচিত যে এই সম্পদের প্রয়োজন আছে কিনা বাংলাদেশে অনেকে বলে থাকেন যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অনেক বেশি ব্যয় হচ্ছে আমি কিন্তু সেটাকে বড় সমস্যা মনে করি না আমার আমার মনে হয় যে আমাদের জাতীয় আয়ের তুলনায় আমরা প্রতিরক্ষা খাতে আমাদের ব্যয় কম কিন্তু আমার যেটা দুর্ভাবনা সেটা হলো যে যে টাকা আমরা দিচ্ছি সেই টাকাটা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা অথবা এটাকে আরও ভালোভাবে খরচ করা যেত কিনা এই সম্বন্ধে আমরা খুব চিন্তাভাবনা করার অবকাশ নাই এবং এই সম্বন্ধে বিচার বিশ্লেষণও হয় না কারণ আমাদের সবসময় দেখতে হবে যে আমরা এখন যেভাবে সম্পদ ব্যবহার করছি তার বিকল্প ব্যবহার কি কি হতে পারে এবং সেই বিকল্প ব্যবহারে আরও ভালোভাবে এই অর্থেই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব কি না এগুলো চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে এবং সেটা করতে হলে প্রতিরক্ষা বাজেটের অনেক তথ্য গবেষকদের কাছে খুলে দিতে হবে যদি খুলে দেওয়া সম্ভব হয় এবং তথ্য যদি পাওয়া যায় তাহলে এ ধরনের এ ধরনের বিচার বিশ্লেষণ সম্ভব হবে এবং এইসব বিশ্লেষণের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনীরা আরও অর্থও দাবি করতে পারেন যদি প্রয়োজন হয় অথবা তাদের বর্তমানে যে সম্পদ দেওয়া হচ্ছে সেটা সুষ্ঠু ব্যবহার করতে পারবেন এবং তাদের মানে পেশাদার সেনাবাহিনী হিসাবে নিজেদের পেশাদারিত্বের সমৃদ্ধি অর্জন করা এবং সুনাম তৈরি করা সেটা ক্ষেত্রে এই অন্য ধরনের দায়িত্ব পালন করা বা অন্য ধরনের কাজে নিয়োজিত হওয়াটা কোনো ধরনের এফেক্ট করে কিনা বা প্রভাব ফেলে কিনা অবশ্যই পেশাধারিত বাইরে কাজ করতে গেলে সেনাবাহিনীর নিজের কাজ তাতে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই জন্য এই ধরনের দায়িত্ব নেওয়ার আগে তাদের চিন্তাভাবনা করা উচিত যে এই ধরনের কাজে তাদের আসলে কতটুক লাগবে মূলত তাদের যেটা চিন্তা করা উচিত সেটা হলো যে সেনাবাহিনীর দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা আর কল্যাণের যে তহবিল সেটা যে বাণিজ্য করেই সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই প্রয়োজন হলে সরকারি বাজেট থেকেও কল্যাণের জন্য অর্থ মঞ্জুর করা যেতে পারে এমনকি বাণিজ্যে তো একটা ঝুঁকিও থাকে বাণিজ্য ঝুঁকি থাকে সরকারের বাজেট থেকে কল্যাণের জন্য তহবিল মঞ্জুর করা যেতে পারে যেমন অল্প হলেও বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন কল্যাণ তহবিলের জন্য সরকারের বাজেট থেকে অর্থ দেওয়া হয় কাজেই এই বাণিজ্য বাণিজ্যিক কর্মকাণ্ড সম্প্রসারণের আগে এর বিকল্পগুলি কি সেগুলো চিন্তা ভাবনা করা উচিত এবং একটি বিকল্প অবশ্যই হলো যে সরকার থেকে সরাসরি অর্থ মঞ্জুরি করা আরেকটি হতে পারে যে ঝুঁকি মুক্ত কোনো বিনিয়োগে এগুলো বিনিয়োগ করা হ্যাঁ ঝুঁকি মুক্ত বিনিয়োগের জন্য সরকারি বরাদ্দের প্রয়োজন হবে সরকারি বরাদ্দ দিয়ে ঝুঁকিমুক্ত বিনিয়োগে সেটা বিনিয়োগ করা মূলত আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের দেশের প্রতিরক্ষা বাজেট স্বচ্ছ নয় আমরা আমাদের বাজেটে একটি লাইনে প্রতিরক্ষা ব্যয় দেখিয়ে থাকি তার কোনো বিস্তারিত বর্ণনা কোনো বাজেটে নাই সংসদও এ সম্পর্কে জানে না এবং যারা গবেষক যারা এ সম্বন্ধে চিন্তাভাবনা করতে চান তাদের কাছেও কোনো তথ্য নেই তো আপনি তো অর্থ সচিব ছিলেন এবং একাধিক বাজেট তৈরির সাথে আপনি মানে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলা চলে আপনি করেছেন বাজেট তো কেন এটা হয় কেন আপনারা এই ব্যাখ্যা দিতে পারেননি কেন আমি অর্থ সচিব হিসাবে অবশ্য ওদের বাজেটের বিস্তারিত বিবরণ দেখতে পেয়েছি কিন্তু বাজেটে এটা সেই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরের থেকেই এটাকে অন্তর্ভুক্ত করা হয়নি বলা হয়েছে যে এটা দেশের দেশ রক্ষার প্রয়োজনে এই সমস্ত গোপনীয় তথ্য প্রকাশ না হওয়া ভালো কিন্তু আমার মনে হয় যে যারা এই ধরনের তথ্যে আগ্রহী তারা অবশ্যই কোনো না কোনোভাবে সব তথ্যই জানেন সেটার জন্য বাজেটের জন্য সমস্যা হওয়ার কথা না তো যদি পুরা জিনিসটাও বাজেটে না দেওয়া যায় তবু অনেকগুলি মোটা দাগে অনেকগুলি বিষয় বাজেটে উপস্থাপন করা সম্ভব এবং আমার নিজস্ব প্রস্তাব হলো যে প্রথম পর্যায়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট অন্তত পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে তারা দেখে অন্তত আলাপ আলোচনা করুক তারপরে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে যে কোন ধরনের তথ্য বাজেটের জনসমক্ষে প্রকাশ করা হবে এবং কোন ধরনের তথ্য প্রকাশ করা হবে না